আমরা খালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছে মোরা সাবধানী বেমান আমরা খালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেমান আমরা খালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেঈমান রক্তে নব চেতনা বক্ষে পাক কালাম আল্লাহ মহান ধ্বনি তুলে যাব সামনে আজ রক্তে নব চেতনা বক্ষে পাক কালাম আল্লাহ মহান ধ্বনি তুলে যাব সামনে আর ভক্তে মনে রেতনা ভক্তে পাক আল্লাহ মহান ধ্বনি তুলে যাব সামনে আর নেই যে কোন কারণ ভীতির আল্লাহ দিন মাদার নেই যে কোন কারণ ভীতির আল্লাহ দিন মাদার জীবন মরণ লড়াই করে শহীদ হব বা আমরা বক্তিয়ার আমরা কালিদ আমরা তারিখ আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেইমান আমরা কালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেইমান জুলুম শোষণ অত্যাচার সইব না যে আর আল্লাহ তালা দিয়েছে মোদের এমন ইখতিয়ার জুলুম শোষণ অত্যাচার সইব না যে আর আল্লাহ তালা দিয়েছে মোদের এমন ইখতিয়ার জুলুম শোষণ অত্যাচার সইব না যে আর আল্লাহ তালা দিয়েছে মোদের এমন ইখতিয়ার ছিলেন যেমন বীর মুজাকির শেরে আলী আল্লাহ রাহে করেছে দ্বার খোলা তরবারি ছিলেন জামার বীর মুজাহিদ শের আলী আল্লাহ রাহে করেছে দ্বার খোলা তরবারি ছিলেন জামার বীর মুজাহিদ শের আলী আল্লাহ রাহে করেছে দ্বার খোলা তরবারি আমরা বক্তিয়ার আমরা কালিদ আমরা তারিখ আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেইমান আমরা কালিদ আমরা তারিখ আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মরার সাবধান বেঈমান রণাঙ্গনের বিশদ সময় আসছে তেড়ে আজ তবু মুজাহিদের মনে নেই যে কোনো আজ রণাঙ্গনের বিশদ ছোঁয়া আসছে তেড়ে আজ তবু মুজাহিদের মনে নেই যে কোনো আজ রণাঙ্গনের বিশদ ছোঁয়া আসছে তেড়ে আজ তবু মুজাহিদের মনে নেই যে কোনো আজ সকল ভীতি পাহাড় ভেঙে যাব সামনে আজ ছিনিয়ে নেব বিজয় নিশান বাতিলের ওই রাজ সকল ভীতির পাহাড় ভেঙে যাব সামনে আজ ছিনিয়ে নেব বিজয় নিশান বাতিলে রইরাজ সকল ভীতির পাহাড় ভেঙে যাব সামনে আজ ছিনিয়ে নেব বিজয় নিশান বাতিলে রইরাজ রাত আমরা বক্তিয়ার আমরা কালিদ আমরা তারিখ আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেঈমান আমরা কালিদ আমরা তারিখ আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেঈমান জলে স্থলে অন্তরিক্ষে বাতিল রণসাজ পিছু হতো না কভু তুমি ফেলে শহীদ তাজ জলে স্থলে অন্তরিক্ষে বাতিল রণসাজ পিছু হতো না কভু তুমি ফেলে শহীদ তাজ জলে স্থলে অন্তরিক্ষে বাতিল রণসাজ পিছু হতো না কভু তুমি ফেলে শহীদ তাজ চাই না বাঁচতে হাজার দিন বাঁচবো একটি দিন শাহাদাতের সুধা পানে হব সমাসী চাই না বাঁচতে হাজার দিন বাঁচবো একটি দিন শাহাদাতের সুধা পানে পাবো সমাসীন চাই না বাড়তে হাজার দিন বাঁচবো একটি দিন শাহাদাতের সুধা পানে হবো সমাসীন আমরা বক্তিয়ার আমরা কালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেইমান আমরা কালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেইমান আমরা কালিদ আমরা তারিক আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেইমান আমরা খালিদ আমরা তারিখ আমরা বক্তিয়ার জঙ্গে মাঠে এসেছি মোরা সাবধান বেইমান